স্বয়ং তিনি তার প্রিয় লক্ষ্য করে বলেছেন অতীত জমানার চলে গেছেন আমি পাক আপনায় জানিয়ে দিলাম অবশ্যই আপনাকেও একদিন ইন্তেকাল করে কবরে আসতে হবে তাও বকার বললেন এ তো কোরআনের আয়াত নবী আমাদের কাছ থেকে বিদায় নেবেন এটা আচমকা কোনো ঘটনা নয় এটা তো পরিকল্পিত ঘটনা নবীবাকের ইন্তেকাল হওয়াটাই তো স্বাভাবিক ওটা নিয়ে আমাদের রোনাজারি করে বিশেষ লাভ হবে না উপস্থিত জনমণ্ডলী আপনারা যারা এসেছেন আমি রসুল্লাহর ওসিয়ত পালন করার জন্য ডেকেছি বলুন আমাদের ভিতরে খলিফা কে হবে আল্লাহ নবী সাহাবি আবু বকর রসুল্লাহর মাতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী যখন হায়াতে জেন্দা রয়েছেন মাতার কাছে বসে বসে বললেন ইয়ার সুল আল্লাহ হজর আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আমি আপনার কাছে ফরিয়াদ করে বলবো আপনার পরবর্তীতে রাজত্ব কে পরিচালনা করবেন আপনার পরে খালিফ খেলাফতের দায়িত্ব কে পালন করবেন হজর আপনি একজনকে নির্বাচন করে দিন আমরা নির্বাচন করতে গেলে ভুল হতে পারে আমরা হলাম সামান্য জ্ঞানের অধিকারী আপনি আপনি হলেন অনেক জ্ঞানের অধিকারী আমাদের নির্বাচন ভুল হলেও আপনার নির্বাচনটা ভুল হবে না ইয়ার সুল্লাহ ইয়া হাবিব মদিনার রাজত্ব পরিচালনা করার জন্য একজন যোগ্য রাষ্ট্রপতি আপনি নির্বাচন করুন হুজুর বললেন আমি না আমি বলবো না যাকে করলে ভালো হয় তোমরা তার উপরে দায়িত্ব দিও অবাকর বললেন হুজুর আমাদের তো জ্ঞানে গুণে কম আমরা অল্প জ্ঞানী হুজুর নির্বাচনটা আপনি করে দেন রাষ্ট্রপতি কে হবে খলিফা মানে রাষ্ট্রপতি ধরে নেন হুজুর বললেন আমি বলবো না দায়িত্বটা তোমাদের মরহীন যারা ইতিহাস চিবিয়ে নিংড়ে রস বের করে এই ঐতিহাসিকরা এর কারণ ব্যাখ্যা করেছেন বললেন রসুল্লাহ এই জন্যে কারণ নাম বলেননি সেদিন যদি নবী বলতেন আমার এন্তেকালের পরে আবু বকর খলিফা তাহলে আবু বকরের ইন্তেকালের পূর্বে দেশের জনগণ আবু বকরের উপরে ধরত যে রসুল তো একজনের নাম বলে গিয়েছিলেন সুতরাং আপনি চলে যাবার পরে কে হবে আপনি নামটা বলুন আবু বকর বললেন অমুক হবে আবার তিনি ইন্তেকালের সময় সবাই বলবে এটা সিলসিলা বংশ পরস্পর চলে যেত রাজ্য শাসন করার ব্যাপারে নেতা নির্বাচনের ব্যাপারে খলিফা নির্বাচনের ব্যাপারে দেশের গরিব অসহায় জনগণের কোনো ভোট অধিকার থাকতো না বংশ পরস্পর রাজতন্ত্র চলে আসত ইসলাম গণতন্ত্রের জন্মদাতা ঐতিহাসিকরা বলেছেন এই জন্য রসুল্লাহ কারণ নাম বলেননি দ্বিতীয় একটা কারণ ব্যাখ্যা করেছেন এটাও হতে পারে নবী বললেন অমুক খলিফা হবে তিনি খলিফার পদে আসীন হলেন পাঁচ বৎসর সুন্দর দেশ চালালেন দেশের জনগণের দুঃখ বেদনায় ঝাঁপিয়ে পড়তেন কিন্তু পাঁচ বছর পরে যে সে নিজে নামাজ পড়ে না নিজে মদ খায় নিজে জুয়া খেলে নিজে দেশের টাকা তসরুপ করে এইবার কি হবে দেশের জনগণ দুটো ভাগ হবে আমাদের খলিফা যখন নামাজ পড়ে না ওরে আর খলিফা রাখা যাবে না আর একদল মুখ সে বলবে গাঁজা খাকার চুল্লু খাক রসুল যখন বলে গেছেন ওই ছাড়া অন্য কেউ হবে না কথা বোঝেননি তাহলে রসুল্লাহ যদি নাম বলে যেতেন চিরকালের জন্য মুসলমানদের ভিতরে একটা ফেতনা লেগেই থাকতো গণতন্ত্র মানবাধিকার বলে আর কিছু আমাদের সমাজে থাকতো না রাজতন্ত্র চলে আসতো ইসলাম গণতন্ত্রের জন্মদাতা আজকের গণতন্ত্রের ফেরিওয়ালা যারা ঠিকাদারি করে বেড়াচ্ছে এদের স্বামী গোষ্ঠীর চোদ্দ পুরুষ জন্মানোর অনেক আগে নবী মোহাম্মদ গণতন্ত্রের মর্যাদা বজায় রেখে গেছেন জোরে সোরে বলুন সুহান আল্লাহ সুহান আল্লাহ অনেক সময় দেখেছি প্যান্ট শার্ট পরা লোক ধর্ম বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে টুপিওয়ালা দাড়িওয়ালাদের গণতন্ত্র শেখায় মনে হয় জোহরের ডেকে এনে গণতন্ত্রের এবিসিডির পাতার পড়া একটু ধরিয়ে দেখি ও গণতন্ত্রের কতটা জানে আল্লাহ নবী সাহাবি আবু বকর সেদিনকার ঘটনা সুন্দর করে ব্যাখ্যা প্রদান করে বললেন রাসূলুল্লাহ সাহাবি আল্লাহ নবীকে বারবার করে বলেছিলাম নবী তো খলিফা নির্বাচন করেন নাই নবী কারোর নাম প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন নাই আগামীকাল সকাল রসুল্লাহ লাশ মোবারক আমরা দাফন করব অন্য ঝঞ্ঝার ঝামেলায় ব্যস্ত হয়ে যাব আপনারা বলুন না কাকে আপনারা খলিফা বানাবেন তবে আপনারা আপনাদের নিজস্ব মতামত পেশ করবেন আমি দেশের একজন নাগরিক হিসাবে আমি আবু বকর আপনাদের কাছে বলছি রসুল্লাহ হাদিস বলেছেন আনা খতামান নবীন আলা নবিয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী জন্মগ্রহণ করবেন না ওলা ওকান আবাদি নবিয়ান আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়াত প্রদান করতেন লাকানা ওমারু নবিয়ান আল্লাহ পাক হযরত কে অবশ্যই নবুয়াত প্রদান করতেন জোরে সোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর একটু জোরে হয় না একটু জোরে বলেন না সুহান আল্লাহ আসলে মজলিসের ফেটার জন্য দায়ী আমি সময় নষ্ট করছি না শেষে দু মিনিটই বলে দেবো কেন দেরি করিস যাক রাগ করে আল্লাহ হবে মোটামুটি তো বাজার ঠান্ডা আছে ভালোই আছে তা যত রাগ সুবান আল্লাহর উপরে হলো আমার না টাকাটা না কম দেবেন খুনি যে দেড় ঘন্টা দেরি করে সোজাকে টাকা দেবো না পঞ্চাশ টাকা চাঁদালে আমি দেবো খুনি সুবাহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র আল্লাহ মহান আমি সেই আল্লাহর গোলাম আল্লাহ তোমার গোলাম হয়ে তোমার গুণগানের কথা আমি স্বীকার করছি এখানটা রাগ দেখে তো কোনো লাভ হবে না চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ আর যেন আওয়াজ না কমে আপনারা চাঙ্গা তো আমি চাঙ্গার আপনারা যদি ঝিমিয়ে পড়েন আমি তখন বালিশ করবো কারণে বক্য হজরত আবু বকর বললেন একটা হাদিস আমি শুনেছিলাম রসুল্লাহর মুখে আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী হবে না তবে যদি হতো যদি যদি শব্দটা যেন ভুল করবেন না আমার পরে যদি কোনো নবী আল্লাহ কাওয়াকে নবুয়াদ দিতেন তাহলে হজরত ওমরকে আল্লাহ নবী বানাতেন আবু বকর ব্যাখ্যা করে বললেন তাহলে নবুয়তের দায়িত্ব পালন করার মতন যোগ্যতা ওমরের ছিল আছে কিন্তু সিলসিলা খতম হয়েছে বলে ওমরকে নবুয়াত দেওয়া হয়নি সুতরাং নবীর অবর্তমানে আমি ওমর বলছি আমি আবু বকর বলছি নবীর অবর্তমানে ওই ওমর হলেন মুসলিম জাহানের খলিফার সবচেয়েতে উপযুক্ত জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানদের বলবো আপনারা হজরত ওমরকে খলিফার পদে বসান এটা বকরের প্রস্তাব আর উমর কোথায় ছিল একদম তীরের গতিতে ছুটে এসে আবু বকরকে ধরে নামিয়ে দিয়ে পাথরের উপরে দাঁড়িয়ে বললেন আমার কিছু বলার আছে বলো তোমার কি বলার আছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন আল্লাহ নবী সাহাবি আপনারা অবশ্যই করে মনে রাখুন আমি জমানে শুনেছিলাম গোটা দুনিয়ার যদি পাল্লার এক চাপিয়ে দেওয়া হয় আর আবু বকর সুরের সঙ্গী আল্লাহর নবীর তায়েফের মক্কা মদিনার পথের সঙ্গী বাল্য বয়সের সঙ্গী শিশু এবং কিশোর বয়সের সঙ্গী মক্কা মদিনার পথের সঙ্গী আমি যতদূর পর্যন্ত জানতে পেরেছে মৃত্যুর পরে আবু বকর হবেন রসুল্লাহর সঙ্গী বিশ্বনবী আমার বর্ণনা করেছেন তাম দুনিয়ার মানুষের স্বভাব যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় বিশ্বনবীর চরম এবং পরম সঙ্গী আবু বকরের আমল যদি অন্য পাল্লায় চাপিয়ে দেওয়া হয় গোটা দুনিয়ার মানুষের আমলের বিনিমা আমলের তুলনায় আবু বকরের আমলের পাল্লাটা খোদা দরবারে ভারী হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ হজরত তোমার বললেন এ হাদিসটা আপনারা শুনেছেন সবাই বললেন হ্যাঁ হ্যাঁ রসুল্লাহ মাঝে মাঝে বলতেন আমরা শুনেছি বলে তাহলে আপনাদের কোনো কাণ্ডজ্ঞান আছে ওই জায়গায় আউ বকরকে না দিয়ে আমাকে দিচ্ছেন ওরা চেয়ারের কদর জানতেন এই চেয়ারে বসলি দায়িত্ব কতটা এই রাখালের মাথার কতটা চিন্তা এটা ওরা ভালো জানতেন সেই জন্যে চেয়ারে বসতি বললে ফিরে এসে আর একজনের হাতে পায়ে ধরে বলতেন আমি না আপনি আর আমাদের দেশের যাদের চেয়ারের কাণ্ড জ্ঞান নেই চেয়ার বানান করতে পারবে না সামনে পঞ্চায়েত আসছে দেখবেন ঠেলার নাম বাবাজি খোদা যদি নামটা সই করতে বলি কলম দগ্ধ করে ছাড়বে কথা বোঝেননি কলম শেষ করে দেবে কলম বুঝতে পারবে যে আজকে একটা মানুষের পাল্লায় পড়েছে ডিম ব্যাপারী প্রধান হয়েছে প্রধান হওয়ার পরে পঞ্চায়েতের সেক্রেটারি ধরে ধরে কোনো রকমের কুঁতে সইটা করা শিখিয়েছে জব্বার লেখে কি গব্বার লেখে বোঝা যাবে না এরা হলো রাষ্ট্রনায়ক দেশ পরিচালনার স্টিয়ারিং এদের হাতে এরা আবার ওই দেশ পরিচালনার চেয়ারে বসার জন্য কি টানাটানি আর কি খেঁচাখেঁচি হবে এই আসতে আসছে সামনে একটু দেখবেন পরিস্থিতিটা কি ঘটে এরা চেয়ারের কদর যদি জানতো এরা যদি জানতো জনগণের দায়িত্ব কতটা এরা যদি জানতো দেশের জনগণের চেয়ারে বসলে কিভাবে তাদের জন্য নিজেকে কোরবানি করতে হবে খোদার কসম চেয়ারে বসার জন্য তারা মাল টানাটানি করতে পারতো না বস্তা বস্তা টানা মাল আসবে দেশে চুল্লুর বোতল বেহিসেবে আসবে গাঁজার কলকি আর গাঁজা মুদাম চলবে সারা দেশময় চুল্লু খাও গাঁজা খাও রাত যাবো মাল টানো ভোটে যেতাও বেশি দেরি নেই কি দুর্ভাগ্যজনক সত্য কথা সেই সমস্ত মোড়ল মাতব্বরদের জেতাবার জন্যে সবচেয়েতে বেশি রক্ত যায় কাদের এটা কথা বলবেন মুসলমানদের জানি না এরম একটা সোনা আছে গয়লা সাবার লোকায় আশি বছরে আমরা সাবার লগতি ক বছর সময় লোক আমার একটু জানতে ইচ্ছা হয় ছি এটা গোটা কমিউনিটির জন্য লজ্জা লজ্জা লজ্জা দিক শতধিক যারা এই সমস্ত মাতপদের পিছনে রক্ত ঝরায় আল্লাহ নবী সাহাবি ওমার আবার দ্বিতীয়বারের জন্য বললেন ওগো বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবি নবী বাকের শরীর অসুস্থ ছিলেন মসজিদের আবাদিতে জোরের নামাজের ইমামতি করবেন নামাজের সময় হয়ে গেল আমরা সবাই সেখানে কাতার বন্দি হয়ে গেলাম ইমামের জায়গায় রাসূলুল্লাহ দাঁড়াবেন কিন্তু নবী আমার আসছেন না কেউ কেউ লক্ষ্য করে বললেন যাও যাও চলে যাও রাসূলুল্লাহকে ঘর থেকে একটু ডেকে আনো নামাজের সময় হয়তো হুজুর আসছেন না কেউ কেউ বললেন হুজুরকে একটু ঘর থেকে ডেকে আনো না হয়তো ঘুমিয়ে টুমিয়ে পড়িস কি কি হ্যাঁ নবীবাকের ঘুম কি আমাদের মতন আমাদের মতো ঘুম কোনো মানুষ যদি ঘুমিয়ে টলে পড়েছে ওরা উজু আছে মশলাটা একটু বলবেন তার মানে যে লোকটা টলে পড়তেই পারে ওর ভিতরে যদি একটু বাই সরিয়ে ফেলে মনে থাকার কথা নয় সুতরাং বাই সরাক না সরাক উজু করতেই হবে রসুল্লাহ ঘুমিয়ে পড়লে কি উজু ভাঙত জি কেন ভাঙত না সিরতে ইবনি হিসাম মাওয়াহেবে লাদুনিয়া খুব সুন্দর করে বর্ণনা করেছেন যে রসুল্লাহ চোখ দুটো ঘুমাতো আর অন্তরটা জেগে থাকতো জোরে বলুন সুবাহান দেশের জনগণ ভাবত রসুল ঘুমাচ্ছেন কিন্তু তার অন্তরটা জেগে আছে অতএব ওই ঘুমের ভিতরে অজু কাটার কোনো কারণ যদি ঘটে যায় রসুল্লাহ জানতে পারতেন এই জন্যে নবীর ঘুমে অজু ভাঙে না একজন বললেন ডাকো না নবীর হয়তো ঘুমিয়ে টুমিয়ে পড়েছ কি কি জামাতের সময় হয়ে যাচ্ছে খেয়াল নেই সে গিরিকট ডাকো ছুটে যে হজরত অবকর জামার কলার ধরে টানলেন এই তো সাহস কি হারা যে মানুষটা সারা দুনিয়ার মানুষের নামাজের ডাক দিয়েছেন তুই আজকে সেই মানুষটার নামাজের ডাক দিতে যাচ্ছিস হ্যাঁ থতমত খেয়ে দাঁড়িয়ে গেছে সাহাবি সত্যিই তো পৃথিবীর মানুষকে নামাজের ডাক দিয়েছেন তো নবীবাগ আর তোর এত বড় সাহস যিনি গোটা জগৎকে নামাজের পথে রেখেছেন আর সেই মানুষটা নামাজ কাজা করে ঘুমাবে তুই ভাবলি কি করে হারা রসুল্লাহ জামাতে আসছেন না কোনো কারণ আছে বললেন একবার খোঁজ নিয়ে দেখাও কেন আসছেন না বললেন নামাজের ব্যাপারে নবীকে সতর্ক করা ধৃষ্টতা লঙ্ঘনের সামিল অন্য কোনো ব্যাপার হলে আলাদা জিনিস যে নামাজ নিয়ে তিনি আমাদের সতর্ক করেছেন তাইফের মাটিতে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামাকে পাথর মেরে মেরে যখন রক্তাক্ত করা হয়েছে হজরত আবু বকর দিয়াল্লাহু আনহু নবীকে সঙ্গে করে নিয়ে কোনো রকমে উঁচু করে নিয়ে তিনি একটা বাগানের ভিতরে প্রবেশ করলেন আঙুর বাগানের ভিতরে প্রবেশ করলেন ওরা তখনও মারপিট করবে রসুল্লাহর কথা বলতে পারছেন না উনি আর চলতে পারছেন না ডাকলে তিনি আর সাড়া দিতে পারছেন না বেঈমান কাফের বিশ্বাসঘাতকেরা মনে করলো মোহাম্মদ জনমের মতো ইন্তেকাল করেছে ওর বেঁচে নেই আর মেরে কি হবে চল বাড়ি যাই ওরা মনের স্বাদ মিটিয়ে মারপিট করে যে যার মতন বাড়িতে চলে গেছে হজরত আবু বকর দিয়াল্লাহ আনহু রসুল্লাহর মাথাটা নিজের ঠিক কি বলবো কোমরটা এইরকম জায়গায় পিঠটা উরতির উপরে হাতটা কাঁধের উপরে মাথাটা খনুইয়ের উপরে হজরত আবু বকর রসুল্লাহর মুখটা ধরে কখনো ডাকছেন কখনো দূরত পড়ছেন দুবার তিনবার ডাকলেন কোনো সাড়া শব্দ নেই ইয়ার সুল আল্লাহ আপনি একটু চোখ চেয়ে দেখুন আমি আবু বকর ছাড়া এখানে আর কেউ নেই দুবার তিনবার চারবার কোনো সাড়া নেই আবু বকর ডুকরে কেঁদে উঠেছেন সম্ভবত নবীকে আর জীবন্ত ফিরে পাওয়া যাবে না বিশ্বনবীর কলিজা সাহাবি হজরত আবু বকর রসুল্লার মাথাটাকে নিজের হাতির উপরে ধারণ করে করে কেঁদে ফেলেছেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছেন আল্লাহ তুই ইজ্জমান তাসা ও তুজিল্লমান তাসা ও বিয়াদিকাল খৈর ইজ্জত এবং সম্মান তো একমাত্র তোমার হাতে তুলি জুল্লাইলা ফিন্নাহারি আল্লাহ দিনের ভিতর থেকে রাত আপনি বার করতে পারেন অতুলি জুন্নাহার ফিল্লাইলি রাতির ভিতর থেকে দিনকে আপনি টেনে বার করতে পারেন করেন আল্লাহ ইচ্ছা করলে মুর্দাকে জীবন দান করতে পারেন ইচ্ছা করলে জীবন্তকে আপনি মারতে পারেন এত ক্ষমতা যখন আপনার রয়েছে আল্লাহ আমি আবহাওয়ার জানি না আমার বলাটা অন্যায় হবে কিনা তবু আমি সহ্য করতে পারি না আল্লাহ আমি আবু বকর আমার জীবনের বিনিময়ে তোমার নবীকে যদি বাঁচিয়ে রাখা সম্ভব হয়ে থাকে আল্লাহ আমি আবু বকরকে আপনি মেরে দিয়ে আপনি আপনার নবীকে আপনি পুনর্জীবন নসিব করুন জোরে সরে বলুন সুহান আল্লাহ আল্লাহ আমি আবু অকর যাই আল্লাহ আপনার নবীকে আপনি ফিরিয়ে নেন আল্লাহ আমি বললে ইসলামের ক্ষতি হবে না কিন্তু ইসলামের শিশু অবস্থায় আপনার হাবিব যদি মারা পড়েন ইসলাম ধর্মটারই হয়তো অকাল মৃত্যু ঘটবে এমন করে যখন কান্নাকাটি করছেন আবু অকরের চোপের পানি যখন টুপিয়ে টুপিয়ে রসুল্লার মুখের উপরে পড়ছে ওই মুখের পানিগুলো গায়ের জুব্বা জামার কিনারা দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন এমন করে চোখের গরম পানি দু চার ফোটা পড়ার পরেতে নবী আমার চোখ চেয়ে আস্তে আস্তে দেখলেন আবু বকরের মুখের দিকে চাইলেন আবু বকর রসুল্লার মুখটা ধরে কপাল চুম্বন করেছেন ইয়া রসুল আল্লাহ আপনার কি বড় কষ্ট হচ্ছে নবী আমার বললেন আবু দরকার সব কথা তোমায় খুলে বলবো তবে সূর্য কি ডুবে গেল এখন কি রাত হয়ে গেছে বলে না ইয়ার আল্লাহ সূর্য অস্তমিত হওয়ার পূর্ব সময়ে একটু পরেই সূর্যটা ডুবে যাবে আল্লাহ নবী আমার বললেন বাবা আবু বকর শিগগিরি করে তুমি আমায় ধরে তুলে দাও এখনো তো আমার আসরের নামাজ পড়া হয়নি বলুন যার পাত থেকে মাথা পর্যন্ত দেহটা রক্তাক্ত সেন্সলেস অবস্থায় পড়ে আছেন অবকার বলছেন ওদের একটুখানি বিশ্রাম করুন নাই মাগরীবের পরে নামাজটা কাদা পড়ে দেবেন বললেন আবু বকর জানো না ওদের পাথরের আঘাতে রক্ত মাংসের এ দেহে এক যন্ত্রণার কষ্ট সহ্য করছি নামাজটা যদি সময় মতন পড়তে না পারি রুহের যন্ত্রণাটাও বেড়ে যাবে তুমি তুলে দাও নামাজটা পড়ে নেই জোরে সোরে বলুন আল্লাহ যে মানুষটা এই পরিস্থিতিতেও নামাজ পড়তে পারেন আজকে জোহরের নামাজে জামাতে আসেননি সেই মানুষটাকে পৃথিবীর কোনো মানুষের নামাজের জন্য ডাকার কোনো অধিকার আছে কি অবকর জামার কলার ধরে টেনে আনলেন তুই সাহস ভালো নবীকে নামাজের দাওয়াত দিতে যাচ্ছিস একটু বুঝে সুঝে ডাকা ভালো ছিল ফিরে চলে এলেন নামাজটা কেটা পড়াবে কে বললেন অবকর পড়াক বললে আমার সাহস হয় না এই আব্দুর রহমান বিন আউফ খালিদ বিন অলিদ আর হ্যাঁ, হজরত ওমরতে একটু আসি আসি ভাব ওমরের মেজাজ তো সবসময় একটু কড়াই ছিল কেউ যখন নামাজ পড়াতে যাচ্ছেন বলে তাই বলে কি নামাজটা কাজা হবে এই যা পিসকে যা আমি দাঁড়াচ্ছি দে তো দে ঠিক পাটিতে যে জায়গায় রসুল্লাহ পা দিয়ে দাঁড়াতেন ওই জায়গাটায় নয় এক কদম পিছিয়ে আবু বকর অমর দাঁড়িয়েছেন বললেন তকবির বিদ্যে শিগগিরি জামাতটা হয়ে যাক নামাজে কাজা হয়ে গেল প্রায় যেই পিছনে তকবি রেখেছেন আর মসজিদে নাবাবিতে সংলগ্নই রসুল্লাহর হজরা পর্দার কাপড় সরিয়ে বললেন নামাজের ওখানে দাঁড়িয়েছে কে বললেন ওমর বিশ্বনবী আমার ঘরের ভিতর থেকে আওয়াজ করে বললেন ওরে ওমা তোর সাহস কি তুই ওখানে নামাজ পড়াবি না না ওমা তুমি নাও তুমি নাও তুমি নাও শিগগিরি করে পিছনে চলে এসো আমি জামাতে যেতে পারি নাই অসুস্থতার কারণে জামাতে যেতে পারি নাই আমার বর্তমানে তুমি কি করে ওখানে নামাজ পড়াবে ওমার না না তোমার নামাজ আর হবে না শিগগিরি করে বাবা ওমার ওখান থেকে পিছিয়ে চলে আয় আমার কলিজার টুকরা বকর কোথায় রয়েছেন তাকেই দাঁড় করিয়ে দাও জোরে সোরে বলুন এই গাই দুতি দুতি না গরু যদি একটু নড়ি টড়ে যায় দুধ চমকে যায় খেয়াল করেননি দুধ হওয়ার কথা তিন সের যদি ওই রকম ভাই তোর একটু গড়িটা নাড়া দিন ভ্যান্ডালে যাই একবার নাড়ালুম ওপাশে গিয়ে রাখলো এ বলে তুই গড়ি একটু গরুটা একটু নাড়া দিন ধানের বাজার নেমে যাই ঘোড়ার ডিম দুধ হতো তিন সের সেখানে আড়াই সেরও হবে না বলো জেনারেটারম্যান যিনি আছেন তোমার পায়ে দোকানে ধরে বলছে একটু দয়া করে এক লিটার তেল পড়ে পড়ুক আমি নাই চাঁদা দেবান কিছু আর রাত্রিবেলা এরকম তো ইলেকট্রিক অফ হয় না সচরাচর মাসে কটায় আসবেন এখন তো বারোটা পঁয়ত্রিশ হয়েছে একটা পর্যন্ত জি জি না এখান থেকে পান্তাবিল পর্যন্ত রসুল যখন বলেছেন ওমর তুই না আবু বকর কোথায় আছে তার এদের এখন আবু বকরকে তো আগে বলা হয়েছিল যে চাননি এবারে যখন রসুল্লাহ নির্বাচিত ইমাম আবু বকর ওমর পিছিয়ে এসে হজরত আবু বকর রদিয়াল্লাহকে বললেন হুজুর এই জায়গাটা আপনার জন্যে উপস্থিত জনমণ্ডলীকে বললেন সাহস ভালো আপনাদের যে আপনারা আমি ওমর আমাকে খলিফার জায়গায় বসাচ্ছেন আমি তো নবীর জায়গায় দাঁড়িয়েছিলাম ইমামের জায়গাটা তো নবীর জায়গা আমি ওখানে দাঁড়িয়েছিলাম রসুল বলেছেন পিছিয়ে আয় আবু অকরের দে এদিন আপনারা কেউ কি মসজিদে নাবাবিতে ছিলেন না কয়েকশো মানুষ হাত তুলে বললেন হ্যাঁ মসজিদে নাবাবিতে আমরাও সেদিন ছিলাম বলে তা যদিও হয় এটাই তো নবীর সিদ্ধান্ত আমি যেখানে দাঁড়াবো আমাকে টেনে নবী ওখানে আবু বকরকে দাঁড় করিয়ে দিয়েছেন মানে আপনারা আমাকে খলিফার জায়গায় বসিয়েছেন রসুলের হাদিস অনুযায়ী আমি পিছিয়ে এসে আবু বকরকে ওই জায়গায় দাঁড় করিয়ে দিলাম সুবহান আমি উমর নই মুসলিম জানের খলিফা হজরত আবু বকর বলুন দেশ ও জাতি সম্পর্কে তাদের চেতনা কীরকম ছিল যেই চেয়ারটায় বসলি কতটা দায়িত্ব পালন করতে হবে আমি না আরেকজন সেই কি হোক আমরা পাশ থেকে সহযোগিতা করবো আল্লাহ পাকের একজন বিশিষ্ট মাহবুব বান্দা কোরআন শরীফে যার সম্পর্কে সুন্দর একটা সুরে আল্লাহ নাজিল করেছেন ওই মানুষটা হলেন লোকমান হাকিম পৃথিবীর কোন কোন মানুষ বলেছেন লোকমান একজন নবী ছিলেন তো অধিকাংশ আপনার মুফাসরিন বলেছেন তফসিরে জালালাইন কর্তুবি রাজি মারিফুল কোরআন রুহুল বায়ান এই সমস্ত তফসির কারো বর্ণনা করে বলেছেন না না লোকমান হাকিম তিনি নবী ছিলেন না তবে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা ছিলেন ওই কেতাবে তাদের ভিতরে দেখছিলাম লোকমান হাকিম কেল্লা বললেন ও লোকমান তুমি বলো না আমি আল্লাহ তোমায় বিশেষ দুটো জিনিস প্রদান করব দুটোই তুমি গ্রহণ করতে পারো না দুইটার ভিতরে যে কোনো একটা গ্রহণ করবে যেটা তুমি গ্রহণ করবে না আমি আল্লাহ সেটা আবার আমার দরবারে ফিরিয়ে নেব হাকিম মানে আমরা বলি বৈজ্ঞানিক ঠিকই যাদের হেকমত আছে বৈজ্ঞানিক একটা হলো জ্ঞান আর একটা হলো বিজ্ঞান এটা ঠিক পার্থক্যটা আমি ঠিক বইতে যা সংজ্ঞা দেওয়া আছে সেটা কঠিন কঠিন ভাষা মাথায় ঢোকেও না তবে আমি যেটা বুঝে দেখেছি ওই খাজুরের গাছ কাটলি যে রস হয় এক ভাঁড় রস যদি দশ লিটার হয় দশ লিটার কি পাঁচ সাত লিটার হয়তো হলো পাঁচ লিটার কি ছ লিটার রস ধরে এক ভাঁড়ে এক ভাঁড় রস আগুনে জাল দিলে যে পাটালি হবে পাটালি কি পাঁচ কেজি হবে ছ লিটার রসজাল দিয়ে পাটালি কতটা হবে এক থেকে দেড় কেজি তাহলে ছ লিটারে যদি দেড় কেজি হয় তাহলে চার লিটার এক কেজি মোটামুটি একটা গড় হিসেব ধরছি এই যে চার পাঁচ লিটার পানি জাল দিয়ে এক কেজি গুড় হলো আমার যতটা শুকনো বেরেন ঢোকে তাই বলছি ওই যতক্ষণ ভাঁড়ে থাকে ততক্ষণ জ্ঞান আর জাল দিয়ে যখন পাটালি হয় তখন তার নাম হয় বিজ্ঞান তার মানে অনেকটা জ্ঞানের নির্যাসটাই হলো বিজ্ঞান তো লোক